বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সেই বিষয়টি হলো যে মুসলিম মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ মুসলিম মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ এই বিষয়কে লক্ষ্য করে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি আন উম্মে আতিয়া রদি আল্লাহ আনহা কালাত আমার আনা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আন নুখরিজা হুন্না ফিল ফিতরি ওয়াল আধা العواتق والحيض وذوات الخدور فأما الحيض فيعتزلنا الصلاة ويشهدنا الخير ودعوة المسلمين قلت يا رسول الله إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها رواه الإمام مسلم في صحيحه والإمام বুখারি আইদান ফি সহি হ্যাঁ অল্লাফদুল ইমামে মুসলিম অর্থ উম্মে আতিয়া আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সাবালিকা মেয়েদেরকে ঋতু মতিদেরকে ও পর্দা নসীন মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য বের করতে তবে ঋতুমতী মহিলারা নামাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে তারা কল্যাণ কর্ম ও মুসলিমদের দোয়াতে অংশগ্রহণ করবে আমি আরজ করলাম ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নাবী হে আল্লাহর রাসুল আমাদের কারো পর্দার কাপড় যদি না থাকে বোরকা বা ওড়না না থাকে তাহলে সে কি করবে তিনি বললেন যে তার বোন তাকে ওড়না বা গোরকা পরিধান করতে দিবে এবং তার সাহায্য করবে এই হাদিসটি শাহি মুসলিম গ্রন্থে দেখতে পারা যায় হাদিস নম্বর বারো হাইফেন ব্র্যাকেটের মধ্যে আটশো নব্বই এবং শাহি বোখারি হাদিস নম্বর নশো আশি তবে হাদিসের শব্দগুলি শাহি মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ঈদগাহে নারীদের গমন করা ও তাদের খোদবা শ্রবণ করা বৈধ তবে তারা পুরুষদের কাছ থেকে পৃথক থাকবে পেছনে থাকবে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া বৈধ কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মহিলাদেরকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন তাই পর্দা নসীন কুমারী মেয়ে এবং ঋতুমতী মহিলারাও যেন ঈদগাহে যায় তবে ঋতুবতী মহিলাগণ নামাজের স্থান থেকে দূরে অবস্থান করবে এবং কল্যাণময় বিষয়ে আর দুয়াতে অংশগ্রহণ করবে সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে প্রত্যেক ঈদগাহে যেন মহিলাদেরও আমরা ব্যবস্থা করতে পারি এই বিষয়টির প্রতি খেয়াল রাখা দরকার আর যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করে দিই তাহলে তারা কোথায় যাবে প্রকৃত ইসলাম ধর্মে মাত্র দুটি ঈদ রয়েছে একটি হলো ঈদ উল ফেতর আর একটি হলো ঈদ উল আধা এই দুই ঈদেই তাদের অংশগ্রহণ করার পুরোপুরি অধিকার রয়েছে অর্থাৎ মহিলাদের পুরোপুরি অধিকার রয়েছে যে তারা ইসলামের দুইটি ঈদে অংশগ্রহণ করবে ঈদের নামাজও পড়বে ঈদগাহে এবং তাদের মধ্যে যারা ঋতুমতি হবে তারা দুয়াতে সামিল হবে যারা নেফাসের অবস্থায় থাকবে তারাও যাবে কিন্তু তারা দুয়াতে সামিল হবে তাদের প্রতি নামাজ ঈদের নামাজ নেই সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমরা মহিলাদের সম্মান রক্ষা করার চেষ্টা করব কেননা প্রকৃত ইসলাম ধর্ম মহিলাকে যে সম্মান দান করেছে সেই সম্মানটা যেন আমরা কোনোদিন নষ্ট না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু